আল্লাহ তুমি মহান তোমারে জাহান তোমার শানে সবে গাহি সদা গান আল্লাহ তুমি মহান তোমারে জাহান তোমার শানে সবে গাহি সদা গান আল্লাহ তুমি মহান তোমারে জাহান তোমার শানে সবে গাহি সদাগা তুমি মেহেরবান তুমি দয়াবান কেউ নেই ওগো প্রভু তোমার সমান কেউ নেই ওগো প্রভু তোমার সমান আল্লাহ তুমি মহান তোমারে যাহা তোমার শানে সবে গা সদাগর তুমি মেহেরবান তুমি দয়াবান কেউ নেই প্রভু তোমার সমান কেউ নেই প্রভু তোমার সমান ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি অপরূপ ফুল ফুটে ঝরছে তারে বৃক্ষ দাঁড়িয়ে সারি সারি অপরূপ ফুল ফুটে জ্বলছে তারি বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি অপরূপ ফুল ফুটে জ্বলছে তারি দিয়েছ তুমি তার কত শত রং মনমুগ্ধ করে দিয়েছ ঘেরা মনমুগ্ধ মুগ্ধ কর দিয়েছ ঘেরা আল্লাহ তুমি মহান তোমার যাহা তোমার সানে সবে গাহি সদা গা তুমি মেহেরবান তুমি দয়াবান কেউ নেই ওগো প্রভু তোমার সমান কেউ নেই ওগো প্রভু তোমার সমান তোমার নামে সাগর নদী ছুটে চলে যায় সে যে নিরবধি তোমার নামে ওই সাগর নদী ছুটে চলে যায় সে যে নিরবধি তোমার নামে ওই সাগর নদী ছুটে চলে যায় সে যে নিরবধি একে বেকে ছুটে যায় দূর সুরে তব গে জায়গা আল্লাহ তুমি মহান তোমার যাহা তোমার সানে সবে গাহি সদা গা তুমি মেহেরবান তুমি দয়াবান কেউ নেই ওগো প্রভু তোমার সমান কেউ নেই ওগো প্রভু তোমার সমান শূন্য আকাশে কত পাখি ওরে কুহু কুহু গান গায় মিষ্টি সুরে শূন্য আকাশে কত পাখি ওরে কুহু কুহু গান গায় মিষ্টি সুরে শূন্য আকাশে কত পাখি ওরে কুহু কুহু গান আপন সুরে তারা গে যায় গান তুমি মেহেরবান তুমি দয়াবান তুমি মেহেরবান তুমি দয়াবান আল্লাহ তুমি মহান তোমারে যাহা তোমার শানে সবে গাহি সদাগা তুমি মেহের তোমার সমা আল্লাহ তুমি মহান তোমারে যাহা তোমার সানে সবে গাহি সদাগা আল্লাহ তুমি মহান তোমারে যাহা তোমার সানে সবে গাহি সদাগা তুমি মেহেরবান তুমি দয়াবান কেউ নেই ওগো প্রভু তোমার সমান কেউ নেই ওগো প্রভু তো